মহাপত ঠেলে দিয়া কোথায় লোকাইছে মহাপত ঠেলে দিয়া কোথায় লোকাইছে মায়ের নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ের নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মহাবত ঢেলে দিয়া কোথায় লুকাইছে মহাবত ঢেলে দিয়া কোথায় লুকাইছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ার নবী ফুল বাগানে মা এমন আদর্শ ছিল তার নেই কোনো তোলো নাজার এমন আদর্শ ছিল তার নেই কোনো তোলো নাজার তার প্রেমে কত সাহাবি জীবন দিয়েছে তার প্রেমে কত সাহাবি শহীদ হয়েছে মায়ের নবী বাগানে মাদিনা শুয়েছে মায়র নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মহাবত ঢেলে দিয়া কোথায় লোকাইছে মহাবত ঢেলে দিয়া কোথায় লোকাইছে মায়র নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ারে নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে আশিকেরা দলে দলে মদিনাতে যাই গো চলে আশিকেরা দলে দলে মদিনাতে যাই গো চলে দয়াল রোজা দেখে শান্তি পেয়েছে দয়াল নবীর রোজা দেখে শান্তি পেয়েছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মহাপত ঢেলে দিয়া কোথায় লোকাইছে মহাপত ঢেলে দিয়া কোথায় লোকাইছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে কালি মারি দাওয়াত নিয়া তাই ফেতে যান চলিয়া কালি মারি দাওয়াত নিয়া তাই ফেতে যান চলিয়া মুখ বুঝিয়া কত আঘাত সহ্য করেছে মুখ বুঝিয়া কত আঘাত সহ্য করেছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মহাপত ঢে দিয়া কোথায় লুকাইছে মহাপাত ঠেলে দিয়া কোথায় লুকাইছে মায়ের নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ের নবী ফুল বাগানে মাদিনা শুয়ে কিছু ছেলে মিলে নবীজিকে পাথর মারে দুষ্ট কিছু ছেলে মিলে নবীজিকে পাথর মারে পাথরের আঘাতে নবী বেহুশ হয়েছে পাথরের আঘাতে নবী বেহুশ হয়েছে মায়ের নবী বাগানে মাদিনা শুয়েছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মহাপত ঠেলে দিয়া কোথায় লোকাইছে মহাপত ঠেলে দিয়া কোথায় লোকাইছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মহাবত ঢেলে দিয়া কোথায় লোকাইছে মহাবত ঢেলে দিয়া কোথায় লোকাইছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ার নবী